গজানো দুই নম্বরে স্বপ্নদোষ হওয়া বীর্যপাত ঘটা এই দুইটা উভয়ের জন্য প্রযোজ্য বাকি ছেলেদের জন্যে দাড়ি মোজ গজানো এটা একটা যেমন আলামত রয়েছে মেয়েদের জন্য আলাদা তাদের মাসিক পিরিয়ড শুরু হওয়া এগুলির মাধ্যমে বুঝতে হবে ছেলে মেয়ে সাবালক হয়েছে এবং সাবালক হলে যে তাদের প্রতি যে সমস্ত শরীয়তের বিধিনিষেধ প্রযোজ্য তাদেরকে করণীয় বর্জনীয় সে ব্যাপারে আমাদেরকে কী করতে হবে অবশ্যই মনে রাখতে হবে অনেক সময় দেখা যায় অনেক মা বা অনেক বাবা বুঝেই না তার ছেলে সাবালক হয়েছে না হয় নাই মেয়ে সাবালিকা হয়েছে না হয় নাই অনেক সময় দেখা যায় বড় হয়ে গেছে সবকিছুই তার আলামত পাওয়া যাচ্ছে প্রকাশ পেয়েছে বলে আমার বাচ্চা এখন ছোট আছে রোজা রাখবে না এখনো তার সালাত বুঝি হয় নাই এখনো তার বিভিন্ন মাসলা মাসেলের ব্যাপারটা বুঝে উঠতে পারি না এখানে আবদুল্লাহ উমার রাজিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে ওহুদের যুদ্ধে তাকে পেশ করা হয়েছিল রাসুলের কাছে অনুমতি দেন নাই যুদ্ধের জন্যে আবার পনেরো বছর বয়সজন খন্দকের যুদ্ধ তখন তাকে অনুমতি দেওয়া হলো তাহলে কোনো আলামত যদি প্রকাশ না পায় ছেলে বা মেয়ের ক্ষেত্রে তাহলে সর্বশেষ যেটা পনেরো বছর বয়স হয়ে গেলে হতে পারে হরমোনের কারণে অনেক বাচ্চারা অনেক সময় দেরি হয় তাদের যে বাহ্যিক যে আলামতগুলি প্রকাশ পায় না এক্ষেত্রে ছেলে হোক আর মেয়ে হোক পনেরো বছর বয়স হলেই বুঝতে হবে সে সাবালক বা সাবালিকা হয়ে গেছে অফি লীল বাইহাকি ফালাম ইউজিজনি ওয়ালাম ইয়ারানি বালাগতু বাইহাকির বর্ণায় আছে আবদুল্লাহ বলেন তামাকে অনুমতিও দিলেন না এবং আমি বালেগ হয়েছি সাবালক হয়েছি এটাও তিনি মনে করলেন না তাহলে পনেরো বছর লাস্ট আমাদের জন্য একটা সীমা বেঁধে দেওয়া হলো একটা আমাদের ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে লেনদেন ক্ষেত্রে যুদ্ধের ক্ষেত্রে বায়াতের ক্ষেত্রে যারা সাবালক তাদের এবং যারা নাবালক তাদের ভিতরে অবশ্যই কিছু বিধানের পার্থক্য রয়েছে ওয়ানাতিয়াতুল কোরআদি রাজি আল্লাহ তালান মদিনায় তিনটি ইহুদিদের গোত্র ছিল এই গোত্র তিনটার মধ্যে বানু কোরাইজা এরা আল্লাহ নবী আলিসালামের সঙ্গে তারা খেয়ানত করেছে তাদের সঙ্গে মদিনায় গিয়ে আল্লাহ নবী চুক্তি করেছিলেন বাইরের কোনো শক্তিকে সহযোগিতা করবে না প্রয়োজনে মুসলমানদেরকে সহযোগিতা করবে ইত্যাদি ইত্যাদি কিন্তু এরা এই ইহুদি এরা বিভিন্ন সময় খৈবারের ইহুদিদের সঙ্গে সঙ্গোপনে এবং মক্কার কাফেরদের সঙ্গে বিভিন্নভাবে আতাত করে ইসলাম ও মুসলমানদেরকে আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার বিভিন্ন ষড়যন্ত্র তারা লিপ্ত হয়েছিল এই যুদ্ধটা জিলকাদা মাসে পঞ্চম হিজড়িতে অনুষ্ঠিত হয়েছিল সেই যুদ্ধে যেটা ফয়সলা হয়েছিল যে এদের যারা পুরুষ তাদেরকে সাবালক হলে হত্যা করতে হবে আর যারা নাবালক তারা এবং নারীদেরকে ছেড়ে দিতে হবে এদেরকে কি করতে হবে এদেরকে দাস দাসী বানায় নিতে হবে এক্ষেত্রে এই আতিয়াল কোরাদি বলে সে বানুকুরাইজা বংশের সে তখন ছোট্ট একজন বাচ্চা সে বলে যে আল্লাহর নবীর কাছে আমাদেরকে পেশ করা হলো কোরাইজার দিন ফাঁকা আনা মান আমবাতা কুতিল ওমাল্লামি উম্বেদ খুল্লিয়া সাবির যার নাভির নিচের লোম প্রকাশ মানে বের হয়েছিল তাদেরকে হত্যা করা হয়েছিল আর যাদের নাভির নিচের লোম এখনো বের হয় নাই প্রকাশ পায় নাই তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল তাহলে এটা একটা সাবালক হওয়ার আলামত ইহাজ আমরা বুঝতে পারি আতিয়া বলেন যে আমি ওদের অন্তর্ভুক্ত ছিলাম যাদের তখনও কোনো নাভির নিচের লোম গজায়নি তাই নাবালক বলে আমাকে ধরে নেওয়া হয় এবং আমাকে ছেড়ে দেওয়া হয় পরবর্তীতে এই ছোট্ট সাহাবি তিনি ইসলাম গ্রহণ করেন আর তাকে সাহাবি সে মান মর্যাদা সে গ্রহণ করতে পারে এ হাদিসটি চারজনে বর্ণনা করেছেন অর্থাৎ আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজা ওসাউবন হেব্বান হাকিম ইবনু হেব্বান এবং হাকিম সহি বলেছেন তাহলে এর দ্বারা আমরা সাবালক এবং নাবালকের মধ্যে পার্থক্যের একটা আলামত আমরা জানতে পারলাম ওয়ান আমর ইবনে সোয়েব আনা বিহান জদ্দি আন্না রাসুল আল্লাহ কাল লায়াজুজ ইমরাতিন আতিয়া ইল্লা বিজনে জাউজেহা আমর ইবনে সোয়েব তিনি তার বাবা তার বাবা তার দাদা থেকে বর্ণনা করে বলেন আল্লাহ নবী আলিসাল্লাম বলেছেন লায়াজুজ উলি ইমরাতিন আতিয়া কোনো মহিলার জন্যে তার স্বামীর অনুমতি ছাড়া তার স্বামীর ধন সম্পদ থেকে কিছু অন্যকে দেওয়া জায়জ নেই আমরা এর আগে পড়ে এসেছি জেনে এসেছি যে জায়জ রয়েছে সে যদি দেয় গায়ের মুফসেদা স্বামীর কোনো সম্পদ নষ্ট করা উদ্দেশ্য নয় বরং সে বিবেকবান বুদ্ধিমান সে সংসার বুঝে তার প্রিয়জন স্বামীর অর্থকরীর হেফাজত বুঝে সে যদি দান করে সে নেকি পাবে তার স্বামী পাবে এবং যে এর খাজেন বা যে খাদেম অন্যদেরকে ফকিরের মুশকিল হাতে উঠে দিবে তারা সমপরিমাণে নেকি পাবে এখানে এক্ষেত্রে আমরা দেখতেছি নিষেধ অর্থাৎ এই হাদিসের অর্থ হলো এই যে যদি গাইর রাশিদা হয় স্বামীর ধন সম্পদ খরচ করার ব্যাপারে কাউকে দেওয়ার ব্যাপারে এতটুক তার বিবেক বুদ্ধি নেই এক্ষেত্রে তার জন্য জায়েজ না অনুমতি ছাড়া বাকি যদি সে সবকিছু বুঝে তার বিবেক দিক থেকে সব ঠিক থাকে এবং খরচের ব্যাপারে সে হুশিয়ার হয় সংসারের ব্যাপারে সে সজাগ হয় এক্ষেত্রে জায়জ হবে যে হাদিস এর আগে আমাদের কাছে চলে গিয়েছে কোন ফিমা ইদা মালাকা জাউজাহা ইসমাতাহা আমরুন ফিমা মহিলা তার নিজস্ব ধন সম্পদে নিজে যা ইচ্ছা তা করতে পারবে না তার কোনো কর্তৃত্ব চলবে না ইদা মালাকা উজুহা ইসমাতাহা যখন তার স্বামী তার মালিক হয়ে যাবে স্বামী যদি মালিক হয়ে যায় অর্থাৎ বিবাহর পরে যখন আগধ হয়ে যাবে স্বামী পূর্ণ স্ত্রীর মালিক হয়ে যাবে তখন স্ত্রীর জন্য তার ধন সম্পদ সে নিজে স্বামীর অনুমতি ছাড়া এটার লেনদেন করতে পারবে না এটা তখনই যখন স্ত্রী এ ব্যাপারে অভিজ্ঞ না হবে যখন স্ত্রী করতে গিয়ে ঠকে যায় হেরে যায় বা তার লস করে তাহলে এ ধরনের যে নারী যারা তার অর্থ সম্পদ নিজেই পরিচালনা করার মতো তার ক্ষমতা আছে তাহলে সে করতে পারবে তবে কথা মনে রাখতে হবে নিঃসন্দেহে স্বামীর সঙ্গে পরামর্শ করে স্বামীর অনুমতি নিয়ে কাজ করা উত্তম ও ভালো হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই এ হাদিসটি বর্ণনা করেছেন আহমাদ এবং আসহাবুসান অর্থাৎ আবু দাওয়াত নাসাই তিরমিজি ইবনে মাজা ইল্লা তিরমিজি তিরমিজি ব্যতিরিকে তাহলে অন্য তিনজন ওসাহাউল হাকিম ইমাম হাকিম হারিসটিকে সহি বলেছেন তাহলে মহিলাদের ধন সম্পদ জোরপূর্বক মহিলা চাকরি করে বা তার মোহরের টাকা বা ব্যবসা করে বা তার বাবা মার থেকে পেয়েছে বা তার যে কোনো সম্পদ যদি হয় স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী নিতে পারবে না স্ত্রী নিজেই যদি বিবেকবান হয় নিজে সেটা খরচাদি করতে পারবে আর যদি বিবেকে কোনো সমস্যা থাকে খরচের ব্যাপারে সে অভিজ্ঞ না হয় স্বামীর পরামর্শ করে করবে এটা আমাদের এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি এবার ওয়ান কাবিসাত আবনি মুখারিক আল হিলালি রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم ان المسألة لا تحل الا لاحد ثلاث কাবিসা বিন মুহারিক আল হিলালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটা আমাদের পূর্বেও আলোচনা হয়েছে তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন তিনজন ব্যক্তি ছাড়া আর কারো জন্য হাত পাতা মানুষের কাছে চাওয়া জায়জ নেই আজ ফকিরের বা ভিক্ষা বৃত্তি একটার জন্য আজ ইনকাম অফ সোর্স হয়ে গেছে আল্লাহ নবী বলেন তিনজন ব্যতিরিকে আর কারোর জন্য হাত পাতা জায়জ নেই মানুষের কাছে চাওয়া যায়জ নেই আজ মানুষ বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে মানুষের কাছে তারা চাইতে থাকে তিনজনের মধ্যে রাজুলুন তাহাম্মালা হামালা একজন মানুষ কোনো ঋণ পরিশোধ করার জন্যে বা কোনো ঝগড়া মীমাংসা করার জন্যে তার ঘাড়ের মধ্যে ঋণ চেপে গেছে আমরা একটা বিরতির পরে বাকি অংশ পূর্ণ করব সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ আকবর أكبر আল্লাহর কালাম কোরআন বুঝতে চান কোরআন বুঝতে হলে সহায়ক হিসাবে কোরআন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এই বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুল কোরআন শিরোনামে রুলুমুল কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র পিস টিভি বাংলায় اقرأ أخيا ورتل القرآن اصبح بصوتك কোরআনকে ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ প্রতি রবিবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় He listens.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 পাতা যায় নেই এক নম্বর হলো একজন মানুষ মীমাংসা করতে গিয়ে কাউরি ঋণ পরিশোধ করতে গিয়ে কাউরি দায়িত্ব নিজের কাঁধে নিতে গিয়ে এমন ঋণগ্রস্ত হয়ে গেছে এটা আর আদা করতে পারছে না বা কাউরি দিয়া দিবের হয়তো দায়িত্ব নিয়েছে আর পারছে না এ সময় ফাহাল্লাত লাহুল মাস আলা এইটা কারণ দর্শিয়ে মানুষের কাছে চাইতে পারবে যেহেতু সেটা নিজের জন্য না অন্যের জন্য অন্যের দিয়ত বা অন্যের রক্তপণ বা অন্যের ঋণ বা অন্যের মীমাংসা করতে গিয়ে সে যে খরচ করেছে সেটা তার জন্য তখন চাওয়া জায়জ রয়েছে সরকারিভাবে বা বেসরকারিভাবে হাত্তা ইউসি বা কেওয়ামান সুম্মা ইউমসিক সে তার চলার গতি ফিরে আসবে এরপরে সে কি করবে নিজে বন্ধ করবে আর চাওয়া যাবে না সে চলার মতো সঙ্গতি হয়ে গেলে আর বেশি করার জন্য চাইতে পারবে না ওখানে তাকে স্টপ করতে হবে করাজলুন আসাবাতহু মানুষ আসমানি বা জমিনি বালাতে তার সব মাল হালাক হয়ে গেছে জাহাজ ডুবে গেছে বন্যায় সব ভেসে গেছে বা যে কোনোভাবে সব চুরি হয়ে গেছে বা বেশি বৃষ্টিতে বা যে কোনোভাবে তার সম্পদ নষ্ট হয়ে গেছে ফাহাল্লাহুল মাস আলা হাত ইউসিবা আইসিন তার জন্যে মানুষের কাছে হাত পাতা মানুষের কাছে চাওয়া তখন জায়জ হয়ে যাবে যতদূর পর্যন্ত তার জিন্দিগি চলাবের জন্যে তার জীবন যাত্রার জন্যে তার দৈনন্দিন জীবন পরিচালনার জন্যে তার যতক্ষণ পর্যন্ত উপযুক্ত বা তার সঙ্গতি না ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত সে চাইতে পারবে যখনই তার চলার মতো হয়ে যাবে তখন সে আর হাত পাততে পারবে না ওরাজুল আসাবাত হুফা আকা হাত্তা ইয়াকুল আসালাত মিন জাবিল হিজা মিন কওমিহি লাকাদ আসাবাত ফুলানান ফাকা ফাহাল্লাত লাহুল মাসআলা রাহ মুসলিম আর তৃতীয় ব্যক্তি হলো যার ফাঁকা অভাব অনটন সমস্যা প্রিয়জন অনেক ইনকাম নাই গরিব মিসকিন ফকির অভাবে জর্জরিত হয়ে গেছে ওই ব্যক্তির জন্য যদি তার জাতির তিনজন জ্ঞানবান ব্যক্তি সাক্ষী দেয় যে অমুক ব্যক্তি অভাবগ্রস্ত তার কিছুই নাই গরিব মিসকিন তিনজন যদি তার কাউমের তার জাতির জানাশোনা যারা বলে সাক্ষী দেয় সাক্ষী দিবে যে অমুক ব্যক্তি একেবারে কিছুই নাই একেবারে নিঃস্ব রিক্ত হাদলাতলাহুল মাস আলা এমন সার্টিফিকেট পাওয়ার পরে তার জন্য মানুষের কাছে চাওয়া জায়জ হবে এর আগে সে চাইতে পারবে না তাহলে এই যে ভিক্ষা বৃত্তি আছে তারপরও বেশির জন্যে হাত পাতে মনে রাখতে হবে এই ধরনের কাজ শরীয়তে নিষেধ ভিক্ষাবৃত্তি ইসলামী নেই নবীর শিক্ষা করোনা ভিক্ষা এর আগে আমাদের গিয়েছে আল্লাহর নবী আসলাতাম বলেছেন জঙ্গল থেকে কাঠ কেটে পিঠে করে বাজারে বিক্রি করে খাবে এটাই হবে উত্তম কাজ নবীর শিক্ষা আল্লাহ নবী নিজেই অন্য যেখানে হাদিসে আমরা বলেছিলাম যে নিজেই কুঠার বাট লাগিয়ে দিয়ে তাকে কাজ করতে বললেন তাহলে ইসলামের শিক্ষা আর ইসলামের পোশাক পরে অনেক সময় দেখা যায় যারা ভিক্ষুক ওরা একটু দাড়ি রেখে দেয় মাথায় টুপি নিয়ে নেয় পাঞ্জাবি পরে হয়তো বাড়িতে এই ধরনের সে পোশাক না বা আগেও তার এই ধরনের পোশাক ছিল না তাহলে ইসলামের লেবাস পরে ইসলাম বিরোধী একটি কাজ করা এটা কিন্তু বড় অন্যায় শুধু ক্ষেত্রে না বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখে থাকি যে ইসলামের লেবাস পরে ইসলামের পোশাক ভ্যাস ধরে ইসলামে যা নিষেধ তা করে ইসলামকে এবং মুসলিমকে কলঙ্কিত এক শ্রেণীর মানুষ করে থাকে আমরা বলবো আপনি নিজের অন্যায় দিয়ে ইসলামকে মুসলিমকে কলুষিত করবেন না আজ একথাও আমরা বলবো কোনো ব্যক্তি যদি ইসলামকে জানতে চায় তাহলে মুসলমানকে দিয়ে যদি পরীক্ষা নিতে চায় যে মুসলমানরা কি করে সেইটা দিয়ে যদি ইসলামকে মাপতে চায় কখনোই সঠিক ইসলাম সে জানতে পারবে না হ্যাঁ তবে যদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে দিয়ে পুরো ইসলামকে জানতে চায় তাহলে সম্ভব অন্য কোনো একক ব্যক্তি দিয়ে আর বর্তমানের মুসলমান দিয়ে ইসলামকে যাচাই করা কঠিন আজ অনেক অমুসলিম রয়েছে যারা কথা বলেন যে যখন আমরা কোরআন এবং হাদিসের রিসার্চ এবং গবেষণা এবং লেখাপড়া করি তখন ইসলামকে আমাদের পছন্দ হয় কিন্তু যখন আমরা মুসলমানকে দেখি মুসলমানদের চরিত্র তাদের ক্যারেক্টার তাদের লেনদেন তাদের চলাফেরা তাদের ভাবভঙ্গি তাদের সবকিছুর মধ্যে যখন আমরা দেখতে পাই ইসলামের অপরিপূর্ণ অবস্থা বরং বিশৃঙ্খলা অবস্থা বরং ইসলাম বিরোধী কার্যক্রম তখন আমাদের ইসলাম পছন্দ হয় না এমন আমরা দেখেছি যে ২০ বছর ধরে ইসলাম স্টাডি করে যখনই মুসলমান দেখেছে তখনই ইসলামকে গ্রহণ করার মতো আর তার সেই মানসিকতা হারিয়ে ফেলেছে শেষ পর্যায়ে গিয়ে একজন আমেরিকান যখন তার মাথায় ঢুকলো যে না ধর্ম এটা আল্লাহর পক্ষ থেকে কোরআন শুনে আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্যে কোনো ব্যক্তির জন্যে সৃষ্টিকর্তা কেন দোষী হবেন রাসুল কেন এর জন্যে দোষ ঘাড়ে নেবেন তাই তখন এই ধরনের যখন মানসিকতা তার মধ্যে আসলো তখনই সে কিন্তু ইসলাম গ্রহণ করতে সে উদ্বুদ্ধ হলো এবং ইসলামের সেই স্বগত পান করে আজ সে একজন পূর্ণ মুসলিম হয়ে আজ সে ইসলামের দাওয়াত আরও তার আত্মীয় স্বজন এবং আমেরিকার মাটিতে বাইরে সে দাওয়াত করছে এ ধরনের মানুষ আমাদের কাছে অনেক পরিচিত রয়েছে এবার আমরা বাণিজ্য ব্যবসা পর্বের সাত নম্বর অধ্যায় আমরা যেটা পড়ব সেটা বাবুসোল্লাহ মীমাংসা করে দেওয়া মীমাংসা করে দেওয়া এটা ইসলামের একটা সৌন্দর্যের মধ্যে অন্যতম সৌন্দর্য হাত থাকতে মুখে কেন এই ধরনের কথা যখন আমরা শুনি কোনো মুসলমান থেকে তখন বড় আশ্চর্য লাগে দুইজনে ঝগড়া করতেছে কথা কাটাকাটি করতেছে বাইরে থেকে সাউন্ড করছে আরে হাত থাকতে মুখ কেন বা যদি হাত দিয়ে লড়াই করে তাহলে অস্ত্র থাকতে হাত কেন এই যে এই ধরনের আজ ইসলাম বিরোধী কথাবার্তা আরো ঝগড়া লাগাই দেওয়া উস্কানি দেওয়া আরো বেশি করে শক্ত করে দেওয়া এটা ইসলামের কাজ নয় ইসলাম দুই ভাইয়ের মধ্যে কোনো ঝগড়া হয়েছে ভুল বোঝাবুঝি হয়েছে লেনদেনে তাহলে তাদের মধ্যে মীমাংসা করে দাও এবং মীমাংসার ক্ষেত্রে ইসলামের মিথ্যা কথা বলাকেও জায়েজ করে দেওয়া হয়েছে তবে যতটুকু জরুরি অতটুকু এক্ষেত্রে বেশি করে বাড়াবাড়ি জায়েজ নেই আরও মনে রাখতে হবে যে এই মীমাংসার জন্যে ঋণ করেও টাকা পরিশোধ করা বা এই মীমাংসার জন্যে যদি কোনো ফান্ড শরীয়তের বায়তুল মাল থেকেও এই মীমাংসার জন্য অর্থ নিয়েও সেখানে মীমাংসা করা বৈধ রয়েছে এই জন্য মীমাংসা করে দেওয়া আপোষের মধ্যে আগুন না জ্বালিয়ে দিয়ে আগুন নির্বাপিত করা আগুন নিভিয়ে দেওয়া এটা হলো ইসলামের কাজ এখানে আমরা অধ্যায়ে হারিস পড়ি ওয়ান আমরিবনে আউফ আল মুজানি রাজি আল্লাহ তালা আন কান্না রাসুল্লাহ সাল্লাম কাল আসুলহ যা ইজুন বাইনাল মুসলিমিন ইল্লা সুলহান হাররামা হালালান আহাল্লা হারামান ওয়াল মুসলিমুন আলা শুরুতিহিম ইল্লা শরতান হাররামা হালালান আহাল্লা হারামান রাহুত্তিরমিজি ওসাহাহু আমরুবন আউফ আল মুজারি থেকে বর্ণিত আল্লাহ নবী আসলাতাম বলেছেন আসুল হো জাইজুল বাইনাল মুসলিমিন মুসলমানদের মধ্যে মীমাংসা করে দেওয়া এটা জাহেজ কাজ মীমাংসা করতে গিয়ে লা সুলহান হাররামা হালালান মীমাংসা করতে গিয়ে কোনো হালালকে হারাম করে দিবে আহাল্লা হারামান অথবা কোনো হারামকে হালাল করে দিবে তা জায়জ নেই অর্থাৎ আল্লাহর বিধান এর রীতিনীতি এর নিয়ম রীতির মধ্যে থেকেই সুলহ মীমাংসা করে দেওয়া যায় কিন্তু মীমাংসা করতে গিয়ে কোনো হালালকে হারাম বা হারামকে হালাল তা চলবে না কারণ এই পাওয়ারটা এই হালাল হারাম করার দায়িত্ব এর পাওয়ার একমাত্র এই কাজটি মহান রব্বুল আলমিনের অন্য কারো না এই জন্যে আরও আল্লাহ বলেন অল মুসলিম আলা শুরুতিহিম মুসলমানরা একে অপরে যে শর্ত আরোপ করবে সেই শর্ত পালন করতে হবে এক ভাই আরেক ভাইকে শর্ত দিয়েছে লেনদেনের ক্ষেত্রে বেচা ক্ষেত্রের ক্ষেত্রে বিয়ে শাদির ব্যাপারে তাহলে যে শর্ত করবে আর শর্ত মেনে নেবে যদি সেটি বৈধ শর্ত হয় তার এই শর্ত অবশ্যই পূরণ করতে হবে ইল্লা শর্তান হালা আলান কিন্তু ওই ধরনের শর্ত যেটা হালালকে হারাম বানিয়ে দেয় আহাল্লা হারামান অথবা হারামকে হালাল বানায় ওই ধরনের শর্ত ইসলামে চলবে না নিষিদ্ধ তাহলে লেনদেনের ক্ষেত্রে মীমাংসার ক্ষেত্রে মনে রাখতে হবে কোনো হালালকে হারাম আর হারামকে হালাল বানা যাবে না কোরআন সুন্দর আলোকে যথাসম্ভব মীমাংসা করতে হবে এটাই হলো ইসলামের দায়িত্ব কর্তব্য রাহু তিরমিজি ও সাহা হাদিস ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং সহি বলেছেন ওয়ান আবি হুরাত রাদিয়াল্লাহু তাআলা আন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يمنع جار جاره أن يغرز خشبة في جداره ثم يقول أبو هريرة رضي الله تعالى عنه ما لي أراكم أنها معرضين আবু হুরাইরা থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাম বলেছেন কোন প্রতিবেশী পড়োশি আর এক প্রতিবেশীকে তার ওয়ালের মধ্যে কোনো কাটা বা কোনো কিছু ঝুলিয়ে রাখার জন্যে সেখানে যদি কাটা বা পেরেক মারে সেটা নিষেধ করতে পারবে না দুইজন প্রতিবেশী একজন এক পাশে আরেকজন আরেক পাশে এখন যার ওয়াল এই ওয়ালে যদি তার প্রতিবেশী একটা কাটা বা প্রেক মেরে দিয়ে সেখানে কিছু ঝোলার জন্যে বা প্রয়োজনে করে তাহলে যেন সেটা তার প্রতিবেশী তাকে নিষেধ না করে এটা একটা তার হক প্রতিবেশী আর এক প্রতিবেশীর প্রতি হক রয়েছে আমরা এর আগেও একবার বলেছিলাম যে দশ প্রকার হক রয়েছে আল্লাহর হক রাসুলের হক বাবার হক স্বামী স্ত্রীর হক ছেলে মেয়েদের হক প্রতিবেশীর হক আত্মীয় স্বজনের হক সাধারণ মুসলমানদের হক রাজা প্রজার হক এবং অমুসলিম যারা তাদেরও কিন্তু হক রয়েছে তো এই যে হকগুলির ব্যাপারে প্রতিবেশীর হক হলো যে যদি তার প্রতিবেশী তার ওয়ালে কোনো প্রেক দা কোনো গর্ত খুঁড়ে বা প্রেক দিয়ে বা কাটা পুঁতে সেখানে কিছু রাখতে চায় তাহলে সেটা তাকে দিতে হবে এটা তার হক আবু হরাজ পরে বললেন মা আলী আরাকানহা তোমাদের কিভাবে আমি দেখতেছি তোমরা এটা থেকে যেন এরাজ করছো বিমুখ হচ্ছ এই যে হক প্রতিবেশী রয়েছে দেওয়ার ব্যাপারে তোমাদের কেন যেন অনিহা দেখতেছি আল্লাহর কসম করে বলি এইটা হক এত বড় প্রমাণিত যে আমি যেন তোমাদের ঘাড়ের উপরে এটাকে চাপাই দিলাম এইভাবে শক্তভাবে আল্লাহর নবীর সাহাবি আবহরা তার উপস্থিত জনতাকে এইভাবে বুঝিয়ে বললেন মানে এই সুন্দরটা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 عليه الجنة ومأواه النار নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং নাম অবধারিত করে দেন শাহিদুল্লাহ খান মাদানী জান্নাতে যাওয়ার এবং নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহিদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাবুত তাওহিদ দেখুন কিতাবুত তাওহিদ আজ রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় ডাক্তার জাকিরের আন্তরিক